বাংলা মানবতা সমাধান রবিল আলমিন ওসলাত ওসালাম আল্লাহ আশরফুল্লাম্বিয়ালমুরসলিন নবীনা মোহাম্মদ ওয়ালা আলহি ওসাহাবি আজমাইন ওমন তবিয়াহম বেহসানিন ইলাউমদ্দিন আম্মাবাদ আউজবিল্লাহমিন শৈতানরজিম ওয়াজকুর ইসমা রব্বে কবুকরতম ও আসিলা ওমিন আল্লাহ ফসজুদুল্লাহু ওসব্বেহুলাইলান তৌইলা সম্মানিত ভাতৃমণ্ডলী আল্লাহ ফকরবুল আলমিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ ফকরবুল আলমিনের জেকির আজকারের আদেশ দান করেছেন সালাত এবং সালাম নাজিল হক নবী সাল্লাহ আলি সাল্লামের ওপর যিনি আল্লাহ পাকের জিকির আজকার কেমন করে করতে হবে কি নিয়মে করতে হবে কি বাক্য দিয়ে করতে হবে এ বিভিন্ন দিক আমাদের জন্য সুস্পষ্ট করে দিয়েছেন আল্লাহ সাল্লি আলী আল্লাহ বারিক আলী সম্মানিত ভাতৃমণ্ডলী আল্লাহ পাক রব্বুল আলমিনের জিকির আজকার নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম দুই রকমভাবে শিখিয়েছেন এক রকমের জিকির আজকার হচ্ছে যা বিভিন্ন সময়ের সাথে অথবা বিভিন্ন কাজের সাথে সংশ্লিষ্ট সেই সময়গুলিতে ওই জিকিরগুলি করতে হবে আর সেই স্থানে অথবা সেই ক্ষেত্রে সেই কাজের ক্ষেত্রে ওই জিকির আজগারগুলি করতে হবে এগুলি হচ্ছে আজগার যেগুলিকে আমাদের দেশের ভাষায় এক শ্রেণীর লোকেরা দুয়াও বলে থাকে কিন্তু এগুলি হচ্ছে বিভিন্ন সময়ের বিভিন্ন কাজের জিকির রাজগার ওই সময় আল্লাহ পাক রব্বুল আলমিনকে স্মরণ করা আর এক ধরনের জিকির রাজগার নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লাম শিখিয়েছেন আর তা হচ্ছে নফল মুস্তাহাব জিকির আজকার যেগুলি বাক্যের জিকির করলে বড়ই ফজিলত রয়েছে নবী করিম সাল্লাহ আলী সাল্লাম সেগুলি বর্ণনা করেছেন বিভিন্ন হাদিসে আজকে আপনাদের সামনে আমি ওই জিকির আজকারগুলি পেশ করব যে জিকির আজকারগুলি বিভিন্ন সময়ের সাথে বিভিন্ন কাজের সাথে বিভিন্ন ক্ষেত্রের সাথে সংশ্লিষ্ট আল্লাহ পাক এরশাদ করছেন ওয়াজকুর ইসমা রব্বে কাবুক রাতম হে নবী তোমার রবের নাম স্মরণ করো সকালে এবং বিকালে তো আল্লাহ ফাকরাবুল আলম এখানে সকাল বিকাল তার নাম স্মরণ করার জন্য নবী সাল্লাহ সাল্লামকে আদেশ করেছেন যে আদেশ উম্মতের জন্য রয়েছে অমিনাল্লাইল ফসচুদ্লাহ এবং রাত্রে তাকে সেজদা করো এবং তার তসবিহ পাঠ করো অমিনাল্লাইল ফসচুদ্লাহ ওয়াসাব্বেহুলাইলান তবিলা দীর্ঘক্ষণ ধরে তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন এখানে সকাল বিকাল যে আল্লাহ পাকে জিকির আজগার করতে বলেছেন এই জিকির আজগারের কথা সামনে রেখে আমি আপনাদেরকে বিভিন্ন সময়ের যে জিকির আজগারগুলি রয়েছে সেই দিকটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যাতে করে এই জিকির আজগারগুলি আমরা নিয়মিত করতে পারি এই দুই রকমের জিকির আজগার বললাম এক হচ্ছে সময়ের সাথে বা কাজের সাথে সম্পর্কিত জিকির আজগার আর আরেক হচ্ছে যেগুলি অনির্দিষ্ট সময়ের মুস্তাহাব জিকির আজকার এই দুই জিকির আজকার মধ্যে সবচাইতে উত্তম জিকির আজকার হচ্ছে এবং সুন্নতি জিকির আজকার হচ্ছে বিভিন্ন সময়ে যে জিকিরগুলি রসুল্লাহ সাল্লাম করেছেন এবং করতে বলেছেন বিভিন্ন কাজের ক্ষেত্রে যে জিকির আজকারগুলি করেছেন এবং করতে বলেছেন এই জিকির আজকারগুলি আমাদেরকে প্রথমে শিখতে হবে তার মধ্যে প্রথম জিকির আজকার হচ্ছে সকাল সন্ধ্যার জিকির আজকার আল্লাহাক বলছেন বকরাতম ও আসিলা সকালে এবং বিকালে আল্লাহকে স্মরণ করো আল্লাহ পাকের জিকে রাজগার করো এইরকম সহি হাদিসে সকালে বিকালে নবী করিম সাল্লাহ আলী সাল্লাম যে জিকে রাজগারগুলি পাঠ করতেন অনেক জিকে রাজগার রয়েছে তার মধ্যে দু চারটি উদাহরণস্বরূপ আপনাদের সামনে পেশ করব যাতে করে আপনি সহি হাদিসের কিতাব থেকে অথবা সহি হাদিস সম্বলিত যে দুয়ার কিতাবগুলি জিকে রাজগার কিতাবগুলি রয়েছে সেগুলি থেকে ওই জিকিরগুলি শিখতে পারেন কিন্তু ওজিফার যে প্রচলিত কিতাবগুলি রয়েছে সেগুলিতে ওই সুন্নতি জিকির আজগার কোরআন এবং হাদিসের জিকির আজগার বিভিন্ন ক্ষেত্রে যে জিকির আজকারগুলি নবী সাল্লাম করেছেন বা করতে বলেছেন সেগুলি আপনি খুঁজে পাবেন না বানানো জিকির আজগার রয়েছে তাতে বানানো তাতে দরুদ শিখা হয়েছে বানানো অনেক কিছুই শেখানো হয়েছে কিন্তু রাসুল্লাহ সাল্লাম যা পড়েছেন যা পড়তে বলেছেন তা তাতে শেখানো হয়নি সকাল বিকালের জিকির আজকারের মধ্যে নবী করিম সাল্লাহ আলি সাল্লামের হাদিস রয়েছে যে কোনো ব্যক্তি সাহি মুসলিমের রিবায়ত যদি সন্ধ্যাবেলা আউজ ও বেকালিমাতিল্লাহিতামিন সারে মা খালাক তিনবার পাঠ করে আল্লাহর আশ্রয় গ্রহণ করছি আউজ আল্লাহ পাক রব্বুল আলমিনে পূর্ণাঙ্গ বাক্যের কালিমার আশ্রয় গ্রহণ করছি আল্লাহ পাক রব্বুল আলমিনের কালিমাত আল্লাহ পাক রব্বুল আলমিনের বাক্য আল্লাহ পাকের গুণ যেমন আল্লাহ পাক রব্বুল আলমিনের আশ্রয় গ্রহণ করবেন আপনি তেমনি আল্লাহ ফাকরাবুল আলমিনের গোনাবলির আশ্রয় গ্রহণ করবেন এখানে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম এই জিকিরে আমাদেরকে তাই শিখিয়েছেন আউজ বেকালিমাতিল্লাহ তামাতে আল্লাহ ফাকরাবুল আলমিনের পূর্ণাঙ্গ বাণীর বা বাক্যের আমি আশ্রয় গ্রহণ করছি মিনসারে মা খালাক আল্লাহ পাকের সৃষ্টির অনিষ্ট থেকে যত সৃষ্টি রয়েছে আল্লাহ পাকের সমস্ত সৃষ্টির অনিষ্ট থেকে একজন ব্যক্তি বলল যে আজকে রাত্রে আমাকে বিচ্ছুতে দংশন করেছে নবী করিম সাল্লাম বললেন তুমি যদি এই দোয়াটি পাঠ করতে তাহলে তোমাকে বিচ্ছু দংশন করতো না এই জেকের যেমন সন্ধ্যাবেলা তিনবার পড়া রয়েছে ঠিক তেমনই নবী করিম সাল্লা সাল্লামের আর একটি হাদিস রয়েছে সেই বখারিতে যে মান্নাজালা মানজেলান কোনো ব্যক্তি যদি কোনো স্থানে অবতরণ করে তাহলে এই জিকিরের সম্পর্ক যেমন সময়ের সাথে আছে যে সন্ধ্যাবেলা পাঠ করবেন ওই রকমই এই জিকিরের সম্পর্ক হচ্ছে স্থানের সাথে কালের সাথেও এবং স্থানের সাথে মান্নাজালা মানজালান কোনো জায়গায় যদি আপনি অবতরণ করেন কোনো হোটেলে নামলেন কোনো নতুন বাড়িতে নামলেন নতুন স্থানে নামলেন আপনি নতুন জায়গায় গেলেন সফর করে যে কোনো জায়গায় হোক না কেন ফাকাল এবং সেখানে আপনি বললেন আউজ ও বেকালিমাতিল্লাহিতাম্মা তেমিন মা খালাক আল্লাহ পাক রাব্বুল আলমিনের পূর্ণাঙ্গ বাণীর আমি আশ্রয় গ্রহণ করছি বা স্মরণ নিচ্ছি লাম ইয়াদুর রহু ওন তাহলে কোনো কিছু তার ক্ষতি করতে পারবে না হাত্তা আর তাহলে আমি মানজারি হিজালিক যতক্ষণ পর্যন্ত ওই জায়গা থেকে সে প্রস্থান না করবে সেই জায়গা থেকে যতক্ষণ পর্যন্ত চলে না যাবে তাহলে আপনি বিভিন্ন সময় প্রতিদিন কত জায়গায় গিয়ে পৌঁছেছেন কত জায়গা থেকে আপনি অন্য জায়গায় যাচ্ছেন যেখানে আপনি নতুন জায়গায় যাবেন সেখানে আপনি এই জিকিরটি যদি করেন তাহলে কোনো কিছুই আপনার ক্ষতি করতে পারবে না বিশেষ করে নতুন জায়গায় যখন যাচ্ছেন নতুন বাড়িতে যাচ্ছেন নতুন স্থানে আপনি যাচ্ছেন তখন আপনার মনে তো আশঙ্কা অবশ্যই রয়েছে ভয় ভীতি রয়েছে সুতরাং নবী করিম সাল্লা সাল্লামের এই সন্ন্যতি জিকির করলে আপনি আপনার পার্থিব জগতে এই নগদ লাভ হাসিল করতে পারবেন আল্লাহ পাক যেন আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন সকাল সন্ধ্যার জিকির আজকার কথা বলছিলাম এর মধ্যে একটি জিকির হচ্ছে নবী করিম সাল্লা সাল্লামের সাহি হাদিস বুখারি মুসলিমে রয়েছে যে যেই ব্যক্তি সকাল সন্ধ্যা পাঠ করবে আলিম সন্ধ্যাবেলা তিনবার পাঠ করবে সকালবেলা তিনবার পাঠ করবে যদি এই ভাবে কেউ পাঠ করে তার অর্থ হচ্ছে বিসমিল্লাহ আল্লাহর নামে আমি শুরু করছি যার নামের সাথে কোনো কিছু ক্ষতি করতে পারে না সে উন ফিল আর আর্দে না পৃথিবীতে ক্ষতি করতে পারে ওলাফিস না আসমানের কোনো কিছু ক্ষতি করতে পারে ওহসামিউল আলিম এবং সেই আল্লাহ সর্বশ্রোতা এবং সর্ব সব কিছু সম্পর্কে জ্ঞানী সম্মানিত ভাইরা এই জিকির আজকারগুলি নবী করিম সাল্লাহ সাল্লাম ওম্মদকে শিখিয়েছেন এছাড়াও সকালবেলা সন্ধ্যাবেলা নবী করিম সাল্লাহ আলী আসাল্লামের জিকির আজকার রয়েছে যে নবী সাল্লাহ সাল্লাম তিনবার করে পাঠ করতেন সাহাবাই কেরামদেরকে শিখাতেন সকালে হলে বলতেন আল্লাহ আবিকা আসবাহনা অবিকা আমসাইনা অবিকা নাহাইয়া অবিকা নামুদ ওয়া এলাইকা নসুর আর সন্ধ্যাবেলা হলে বলতেন আল্লাহ আবিকা আমসাইনা অবিকা আসবাহনা অবিকা নাহিয়া অবিকা নামুদ ওয়া এলাইকাল মাসির অর্থগুলি বলি নবী করিম সাল্লা সাল্লাম বলছেন যে সকালবেলা তোমরা এইভাবে জিকির করবে হে আল্লাহ তোমার নামের সাথে তোমার সাহায্যের সাথে আমি সকাল করেছি আল্লাহম্মা বেকা আসবাহনা তোমার নামের সাথে বেকা বা তোমার সাহায্যের সাথে আমি সকাল করেছি আমার সকাল হয়েছে অবেকা আমসাইনা এবং তোমার সাহায্যের সাথে আমার সন্ধ্যা হবে অবেকা নাহিয়া এবং তোমার সাহায্যেই আমি জীবনযাপন করব বেঁচে থাকবো অবেকা নামুত এবং তোমার হুকুমে তোমার আদেশে আমার মৃত্যু হবে ওয়াইলেইকা নসুর এবং তোমার কাছে আমাদেরকে ছড়িয়ে যেতে হবে অর্থাৎ বিচার দিবসে হাজির হইতে হবে সন্ধ্যাবেলা বলবেন আগে সন্ধ্যাবেলার কথা আল্লাহ আমসাই আমসাইনা সকাল করার কথা সকালে বলবেন আগে আর সন্ধ্যাবেলা বলবেন আল্লাহ আব্বিকে আমসাইন আল্লাহ তোমার সাহায্যে আমি সন্ধ্যা করেছি এবং তোমার সাহায্যে আমি সকাল করি এবং তোমার সাহায্যে আমি বেঁচে থাকি আর তোমার আদেশে আমি মৃত্যুবরণ করব এবং ওয়া এলাইকাল মসির সন্ধ্যাবেলা ওয়া এলাইকাল মসির বলবে নসুরের জায়গায় অর্থাৎ আল্লাহ তোমার দিকেই ফিরে আসতে হবে প্রত্যাবর্তন করতে হবে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম এছাড়া বিভিন্ন জিকির আজগার শিখিয়েছেন যেগুলি এই সংক্ষিপ্ত আলোচনায় সবগুলি পেশ করা সম্ভব নয় সুতরাং আপনাদেরকে এতটুকু বোঝাইতে চাইলাম যে সকাল সন্ধ্যার বেশ কিছু জিকির আজগার আছে সেই জিকির আজগারগুলি পাঠ করতে হবে এইরকমই যেসব গুরুত্বপূর্ণ জিকির আজগার বিশেষ সময়ের সাথে সংশ্লিষ্ট তার মধ্যে একটি জিকির হচ্ছে ফরজ নামাজের পরের জিকির আজগার আমাদের উপমহাদেশের অধিকাংশ মানুষরা ফরজ নামাজের পরে ওই জিকিরগুলি করে না সম্মানিত ভাইরা এই জিকির নবী করিম সাল্লাহ আলি সাল্লাম করেছেন তার সাহাবাইকে আমরা করেছেন এটি হচ্ছে সন্ন্যত তরিকা কিন্তু সন্ন্যতের জায়গা আমাদের দেশে বিদাতে দখল করে নিয়েছে যখন আপনি একটি সন্ন্যত ছেড়ে দেবেন তখন ওই সন্ন্যতের স্থান পূরণ হবে আপনার বিদাত দিয়ে তাই হয়েছে এই ক্ষেত্রে নামাজের পরে আর ওই রকমই যখন আপনি আপনার জবানকে জিকিরে ব্যস্ত রাখবেন না আল্লাপাকের স্মরণে ব্যস্ত রাখবেন না তখন জবান কিন্তু বসে থাকবে না ওর কাজ ও করবে সুতরাং আপনার জবান কিছু বলতেই থাকবে এমন কথা বলবে যাতে আল্লাহ অসন্তুষ্ট হবেন এমন কথা বলবে যেটি হয়তো কাবির গোনা গিবত হয়ে যাবে চুগলখড়ি হবে মিথ্যা কথা হবে কারো কুৎসা গাওয়া হবে এই রকম বাড়াবাড়ি কথাবার্তা হবে জুল অত্যাচারের কথা হবে অসৎ পরামর্শ দেওয়ার কথাবার্তা হবে সুতরাং জিকিরের উপকারিতার একটি গুরুত্বপূর্ণ উপকারিতা হচ্ছে যে আপনি জবানকে আল্লাহ ফাকরবুল আলমিনের সন্তুষ্টির কাজে এবাদতে ব্যস্ত রাখবেন আল্লাহ ফাকরবুল আলম যেন আমাদেরকে সত্যিকার অর্থে তার জিখির আজকারের তৌফিক দান করেন এখানে আপনাদেরকে একটু সময়ের জন্য বিরতি দিচ্ছি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 বেশ কিছু রয়েছে শুধু একটি নয় বরং বেশ কিছু জিকির আজকার নবী করিম কাছাকাছি দশের বেশি জিকির আজকার রয়েছে তার মধ্যে প্রথম জিকির হচ্ছে যে আপনি সালাম ফেরার পরে বলবেন আস্তাও ফেরোল্লাহ আস্তাও ফেরোল্লাহ আস্তাও ফেরোল্লাহ এবং বেশ কিছু আলেমদের মতে এই আস্তাক ফেরুল্লাহ বলার আগে আল্লাহ আকবর বলার কথাও রয়েছে যেমন আবদুল্লাহ বিন আব্বাস রাজি আল্লাহ তালা আনহমার হাদিসে সাহি মুসলিম রয়েছে তাহলে আল্লাহ আকবর বলার পরে আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফিরল্লাহ আস্তাক তিনবার বলতেন নবী করিম সাল্লাহ এগুলি হচ্ছে আল্লাহ পাখের জিকির আজগার নামাজের পরে ফরজ নামাজের পরে এই জিকির আজকার দিয়ে শুরু করতে হবে তারপরে আল্লাহ সালাম অমিন কাসালাম তাবারক তেয়াজ জালাল আল ইকরাম এছাড়া আরও বেশ কিছু জিকির আজকার রয়েছে যার মধ্যে রয়েছে সুরায় এখলাস নাস ফালাক পড়া মাগরেব আর ফজরে তিনবার করে আর বাকি নামাজগুলিতে একবার করে আয়াতুল কুরসির পাঠ করারও জিকির রয়েছে এখানে যেহেতু আয়াতুল কুরসিতে আল্লাহ পাক রব্বুল আলমিনের গোনাবলী সুন্দরভাবে উল্লেখ করা হয়েছে এই জন্য এই আয়াতকে সবচাইতে মহান আয়াত বলেছেন কোরআন করিমের নবী করিম সাল্লাহ আলী এর ফজিলত সম্পর্কে বলেছেন যে মান কারা আয়াত আল কুরসি দোবরা কুল্লি সালাতিন মাকতুবা যেই ব্যক্তি আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পরে পাঠ করবে তার মত ছাড়া মৃত্যু ছাড়া জান্নাতে যেতে তাকে কোনো কিছুই বাধা দিতে পারবে না মত হচ্ছে জান্নাতে যেতে বাধা ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তি নিয়মিত ফরজ নামাজের পরে এই আয়াতুল কুরসি পাঠ করবে সম্মানিত ভাইরা সুতরাং এইভাবে এই জিকির আজগারগুলি শিখে নিয়ে এই জিকির আজগারগুলি পড়ার চেষ্টা করবেন আল্লাহ মানি আলিমা আতাইদ ওয়ালা মতি আলিমা মানাত ওয়ালায়ন ফজল জদ্দিন কালজদ আল্লাহ তুমি যদি কিছু দিতে চাও তাতে কোনো শক্তি বাধা সৃষ্টি করতে পারে না আর তুমি যদি বাধা দেওয়া আল্লাহ না দাও তাহলে কোনো শক্তি তা দিতে পারে না এইভাবে আরও বিভিন্ন যে জিকির আজকারগুলি রয়েছে আশা করি আপনারা সেগুলি সহি হাদিসের কিতাব থেকে অথবা হাদিস সম্বলিত যে দোয়ার কিতাবগুলি রয়েছে সেগুলি থেকে শিখে নিয়ে এগুলির প্রতি আমল করার চেষ্টা করবেন সুন্নতের জায়গায় বিদাত ঢুকিয়ে দেবেন না আমাদের দেশে সালাম ফেরার পরে কয়েক শ্রেণীর লোক রয়েছে এক শ্রেণীর লোকেরা রয়েছে অধিকাংশ তারা কি করে এই বিদাত শুরু করেছে সম্মিলিত মোনাজাত শুরু করে এই সম্মিলিত মোনাজাতের না গিয়ে সুন্নতি জিকির আজগার করেন সুন্নতি জিকির আজগার ছেড়ে দিয়েছেন দেখেন ওখানে অন্য কিছু এসে জায়গা দখল করে ফেলেছে আর কিছু লোকদেরকে দেখা যায় যদি কোনো মসজিদে এই আলহামদুলিল্লাহ এই বিদাত উঠে গেছে তাহলে ওই সুন্নতি রাজকার করে না চুপচাপ বসে থাকে এক শ্রেণীর লোকেরা অথবা কিছু লোকেরা আছে সালাম ফিরা হলে টান দিয়ে মসজিদ থেকে বেরিয়ে চলে যায় আর এক শ্রেণীর লোকেরা আছে মোনাজাতে অভ্যস্ত কিন্তু দেখলো যে মসজিদে তো মোনাজাত হইল না তখন সাথে সাথে সন্ন্যাত শুরু করে দেয় তো এই যে বিভিন্ন রকমের ভুলগুলি রয়েছে এই ক্ষেত্রে এ ভুল মুক্ত হইতে হবে আর সন্ন্যত তরিকা হচ্ছে মাত্র একটি তরিকা সালাম ফেরার পরে নিজ নিজ জিকির আজকারগুলি যা নবী করিম সাল্লা সাল্লাম করেছেন সেগুলি করবে বিনা হাত উঠাই সম্মানিত ভাতৃমণ্ডলী এছাড়াও যেসব ক্ষেত্রে জিকির আজকার নবী করিম সাল্লাহ আলি সাল্লাম থেকে প্রমাণিত রয়েছে বিশেষ সময়ে সেগুলি হচ্ছে আজকার উন্নম ঘুমের সাথে নিদ্রার সাথে সম্পর্কিত জিকির আজকারগুলি শোয়ার পূর্বে এবং ঘুম থেকে জেগে নবী করিম সাল্লাহ সাল্লাম শিখিয়েছেন যে যখন শুইতে যাবে তখন বেশ কিছু জিকির আজকার রয়েছে তার মধ্যে একটি জিকির রয়েছে আল্লাহ মাবে ইসমেকা আমু তো আহিয়ায় যখন ঘুম ভাঙবে তখন বলবেন আলহামদুলিল্লাহিল্লাজি আহিয়ানা বাদামা আমাতানা ওয়াইলাইহিন নসুর এগুলো হচ্ছে আল্লাহ ফাকরবুল আলমিনের জিকির যা নবী করিম সাল্লাহ আলি সাল্লাম তার ওম্মতকে শিখিয়েছেন আল্লাহ আল্লাহ ইসমিকা মুতু আহিয়া আল্লাহ তোমার নামে আমি ঘুমাচ্ছি এবং আমার হায়াত রয়েছে আমি তো ওয়াহিয়া এই যে মৃত্যুবরণ করছি ঘুমকে নিদ্রাকে মৃত্যু বলা হয়েছে কারণ এটি হচ্ছে ক্ষুদ্র মত এমন এক ধরনের মত সুরে জুমারে আল্লাহাক বলেছেন আল্লাহ ইয়াতাওয়াফাল আনফোসাহিনা মৌতিহা ওয়াল্লাতি তামুদ আল্লাহ আলমিন আত্মাগুলিকে গ্রহণ করে নেন হেনা মাউতিহা যখন মানুষের মৃত্যুর সময় আসে ওয়াল্লাতিলাম তামুত আর যেসব ব্যক্তির এখনো মৃত্যুর সময় আসেনি ফি মানামিহা তাদের নিদ্রার সময় তাদের আত্মাগুলিকে আল্লাহ পাক রব্বুল আলমিন গ্রহণ করে নেন ফায়ুম সেকুল্লাতি কাজা আলী আহল মত আর যাদের ভাগ্যে আজকে এই নিদ্রায় মত আছে আল্লাহ পাক ওই আত্মাগুলিকে আর ফিরিয়ে দেন না ওয়ুর সেলুল ওখরা ইলা আজালি মোসাম্মা এবং অন্য অন্য আত্মাগুলিকে নির্দিষ্ট সময়ের জন্য ওই ঘুমের পরে ফিরিয়ে দেন তখন তারা আবার জেগে ওঠে তাহলে ঘুম এক ধরনের মৃত্যু সেই জন্য আপনি আল্লাহ তোমার নামে আমি জীবনযাপন করছি এবং তোমার নামের সাথে আমি মৃত্যুবরণ করছি মানে আমি ঘুমোতে যাচ্ছি ঘুম ভাঙলো আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করবেন এই জিকিরের মাধ্যমে আলহামদুলিল্লাহ আহিয়ানা সেই আল্লাহরই অশেষ শুক্রিয়া সমস্ত প্রশংসা যিনি আমাদেরকে প্রাণ দান করলেন আবার হায়াত দান করলেন বাদামা আমার তানা আমাদের মৃত্যুর পরে অর্থাৎ আমাদের এই নিদ্রার পরে যেটি মৃত্যুই ছিল এক ধরনের ওয়াইলেহীন নসুর তবে চিরকালের জন্য এখানে আসেনি তার কাছে একদিন সমবেত হইতে হবে সম্মানিত ভাইরা ঘুমাবার পূর্বে নবী করিম সাল্লাহ আলী সাল্লাম থেকে আরও বেশ কিছু জিকির রাজগার রয়েছে তার মধ্যে রয়েছে আয়াতুল কুরসি পাঠ করা আয়াতুল কুরসির বড়ই ফজিলত রয়েছে সহি বখারিতে বড় লম্বা হাদিস রয়েছে আমি সংক্ষেপে বলছি যে নবী করিম সাল্লাহ আলী সাল্লাম সাদাকাতুল ফিতরের দেখাশোনা পাহারায় আবহে রাজি আল্লাহ তালানকে লাগিয়েছিলেন জিন শয়তান ইবলিশ শয়তান এসে ওই ফিতরা চুরি করা শুরু করেছিল রাত্রে ফিতরা চুরি করা শুরু করেছিল তিনি ধরে ফেললেন চোর ধরা পড়ে গেল মানুষের রূপে এসে সে চুরি করেছিল ধরে নিলেন অনেক কাকুতে মিনতি করলো কানাকাটি শুরু করলো প্রথম দিন ছেড়ে দিলেন দ্বিতীয় দিন আবার চুরি করতে এসছে আবার ছেড়ে দিলেন নবী করিম সাল প্রত্যেক দিন ফজরে জিজ্ঞাসা করতেন ব্যবহার রাখে যে মাজা আসি রকা তোমার বন্দি কোথায় বললেন যে ইয়া রাসুল আল্লাহ খুব কাকুতিমানিত করতে লাগলো ছেড়ে দিলাম বলতেন রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম যে সেই ব্যক্তি আবার ফিরে আসবে সাইয়াউদ দ্বিতীয় দিনও ওই রকমই হইল নবী সাল্লাম বললেন আবার ফিরে আসবে দ্বিতীয় দিন বলেন ছাড়বো না তোকে অনেক কান্নাকাটি করলো তখন অভাবের কথা বলল ছেলে মেয়ে না খেয়ে আছে আবার তার মায়া হয়ে গেল ছেড়ে দিলেন তৃতীয় দিন দেখছি আর তো ছাড়বে না তখন সে ইবলিশ শয়তান শিখিয়েছিল যে দেখো একটা কথা শিখিয়ে দিয়েছে আমাকে ছেড়ে দাও আজকে সেটা হচ্ছে আয়াতুল কুরসির ফজিল তাহলে ইবলিশ শয়তানও জ্ঞান রাখে কিন্তু জ্ঞান অনুযায়ী আমল না করার কারণে সে বিতাড়িত হয়েছে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়েছে সম্মানিত পাতৃমণ্ডলী জিকির আজকারের মধ্যে রয়েছে আপনি ঘুমাবার সময় পড়বেন সুবহান আল্লাহ পড়বেন তেত্রিশ বার আলহামদুলিল্লাহ বলবেন তেত্রিশ বার আর আল্লাহ আকবার বলবেন চৌত্রিশ বার এই চৌত্রিশ বার আল্লাহ আকবার যে বলে জিকির করবেন দিয়ে একশো পুরা করবেন এটা ঘুমাবার সময় কিন্তু নামাজের পরে যে রয়েছে সেখানে সুবহান আল্লাহ তেত্রিশ আলহামদুলিল্লাহ তেত্রিশ আর আল্লাহ আকবর তেত্রিশ ও তামামুল মিয়া একশো পুরা করবে লাহ ইল্লাহ ওয়াহদাহুল্লাহ শরিক আল্লাহুল মুলক ওয়ালাহুল হামদ ওয়াহু আল্লাহুল্লা শাহিন কাদির বলিম সম্মানিত ভাতৃমণ্ডলী নবী করিম সাল্লাহ সাল্লামের কাছে ফাতেমা রাজি আল্লাহ তাল আনহা কাজের মেয়ে খাদেম চাইতে গিয়েছিলেন তখন নবী সাল্লাম তাকে খাদেম না দিয়ে বলেছিলেন যে যখন তোমরা বিছানে আসবে এই তসবি পাঠ যদি করো সুবাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ আল্লাহ আকবর চৌত্রিশ তাহলে এটা তোমাদের খাদেম চাইতে অনেক ভালো হবে এর দ্বারা বোঝা গেল ইমাম ইমুল কাইম রহমতুল্লাহ আলী তার আলু আবেলু সৈয়েব লিখেছেন ইমাম ইমিন তাইমিয়া রহমতুল্লাহ উল্লেখ করেছেন যে যেই ব্যক্তি এই জিকের আজকারগুলি নিয়মিত আদায় করবে সেই ব্যক্তির শরীরে আল্লাহ ফকরবুল আলমিন শক্তি দান করবেন তার খাদেম চাইতে তার জন্য উত্তম হবে সম্মানিত ভাতৃমণ্ডলী যেসব ক্ষেত্রে জিখের আজকার রয়েছে তার একটি ক্ষেত্র হচ্ছে মসজিদে যখন প্রবেশ করবেন মসজিদ থেকে যখন বেরোবেন যেসব ক্ষেত্রে জিকের আজকার রয়েছে সেগুলোর মধ্যে একটি ক্ষেত্র হচ্ছে বাড়িতে যখন ঢুকবেন বিসমিল্লা বলে ঢুকবেন সালাম দেবেন বাড়ি থেকে যখন বেরোবেন বলবেন বিসমিল্লাহ তাবাক্কাল তু আল্লাহ ওয়ালা হাউলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ বাড়িতে ঢোকার আরও জিকির আজকার রয়েছে সেগুলি দুয়ার কিতাব থেকে শিখে নেবেন সময়ের স্বল্পতার জন্য আমি আমার কথাকে গুটিয়ে নেওয়ার চেষ্টা করছি সম্মানিত ভাই যেসব ক্ষেত্রে জিকির আজকার রয়েছে তার মধ্যে বাইতুল খালা যখন আপনি যাবেন বাথরুমে যাবেন তখন জিকির আল্লাহ করে আল্লাহকে স্মরণ করে আপনি প্রবেশ করবেন আবার যখন বের হবেন তখন আল্লাহ ফাকের জিকির করে গুফরানাকা বলে আপনি বেরিয়ে গিয়ে আপনি গুফরানাকা আল্লাহ তুমি মাফ করে দাও দীর্ঘক্ষণ তোমার জিকির আজকার থেকে বঞ্চিত থাকলাম এইভাবে বিভিন্ন ক্ষেত্রে যানবাহনে চাপবেন তখন জিকির আজগার রয়েছে যখন আপনি আপনার বিবির কাছে যাবেন সঙ্গমের জন্য তখন জিকির আজগার রয়েছে নবী করিম সাল্লাহ আলী সাল্লাম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেক জিকির আজগার শিখেছেন বিভিন্ন সময়ের বিভিন্ন ক্ষেত্রের বিভিন্ন অবস্থার সেগুলি জিকির আজগার সবচাইতে গুরুত্বপূর্ণ জিকির আজগার এই জিকির আজগারগুলির হেফাজত করতে হবে আল্লাহ ফাকরবুল আলমী যেন নবী করিম সাল্লা সাল্লামের তরিকায় এই জিকের আজকারগুলির গুরুত্ব দেওয়ার তৌফিক দান করেন এবং সেগুলির হেফাজতের তৌফিক যেন দান করেন আপনি আপনার ছেলেকে নিয়ে বাইরে যখন যাবেন আর বদনজর লাগার আশঙ্কা হচ্ছে তখন সেখানে জিকির এমন জিকির পাঠ করবেন যাতে আপনার ছেলে মেয়ে আপনার ভালো নিয়ামতের বস্তু হেফাজতে থাকবে বদনজর থেকে নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম হাসান হোসেন রাজি আল্লাহ তালকে আল্লাহর স্মরণে রাখতেন এই জিকের মাধ্যমে এই ধরনের বিভিন্ন জিকির রয়েছে সেগুলি শিখে নিয়ে আমল করাই হচ্ছে প্রত্যেক মমিন মমিনাতের কাজ আমাদের সকলকে যেন তার তৌফিক দান করেন আল্লাহ আমাদের অতীতের গুনা খাতা যেন মাফ করে দেন আমাদের গাফিলতি